استبرع لدينه وعرضه ومن وقع في المشتبهات مشتبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حمى ألا إن حمى الله بأرضه محارمه ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه আজকের এই মহাসম্মেলনে সময়ত উপস্থিতি ওলামাই কেরাম ফজলা এজাম আমার ইসলাম দরদি ভাই ও বোনেরা যে বিষয়ে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই অভিহিত হয়েছেন অর্থ উপার্জনের হালাল ও হারাম আলোচনার বুঝার জন্য কিছু নীতিমালা জানা দরকার আগে আপনি যদি অঙ্ক করতে চান অঙ্কের যদি আপনি কি বলে নিয়ম পদ্ধতি না জানেন এর যদি আপনার মাইনাসে প্লাসে কি হয় প্লাসে প্লাসে কি হয় না জানেন তো অঙ্ক সব ভুল হয়ে যাবে তাহলে অঙ্কের সূত্র না জানলে যেমন অঙ্ক করা সম্ভব না হালাল হারামের ক্ষেত্রে কিছু সূত্র আছে এই সূত্র না জেনে আপনাদেরকে হালাল হারামের ওয়াজ আমি পাগলের মতো করতে পছন্দ করি না কাজেই আপনাদের এক প্রথম দশ মিনিট আমার সঙ্গে একটু একটা হাও করতে হবে কিন্তু আমি যা প্রশ্নগুলি আপনাদেরকে করব উত্তরগুলি বুঝে দিবেন এবং এর ভিত্তিতে আপনাদের আলোচনা হবে এবং বুঝে আসবে যদি আমরা আজকে হারাল হারামের বিস্তারিত আলোচনা আপনাদেরকে নাও দিতে পারি সূত্রগুলির ভিত্তিতে আপনি অনেকটাই বুঝতে পারবেন হালাল এবং হারাম কি কথাটা বুঝে আসছে আপনাদের প্রথমে আমরা জানি হালাল হারাম অর্থ তিনটা জিনিস ঠিক না সম্পদ অর্থ মাল এটা বর্তমান যুগে money is the second gold ইহুদি খ্রিস্টানদের কথা কাফের নাস্তিকদের কথা অর্থ হচ্ছে সেকেন্ড গড নাউজবিল্লা কাজে অর্থ উপার্জনের জন্য যে কোনো পথ অবলম্বন করা যায় তাদের কাছে তাহলে মানুষের প্রয়োজন মেটাবের জন্য যা প্রয়োজন মানুষের জীবিকা নির্বাহের জন্য যা প্রয়োজন তাই হচ্ছে সম্পদ সেটা বিভিন্ন ধরনের হতে পারে এবং এই সম্পদ উপার্জনের বিভিন্ন পথ হতে পারে হালাল এবং হারাম হালাল যা আমাদের জন্য বৈধ এর উপার্জন করা এর ভক্ষণ করা এর দেওয়া নেওয়া সবই যায় হারাম যার উপার্জন হারাম যার উপার্জন কি হারাম এটা নেওয়াও হারাম যাওয়া হারাম খাওয়াও হারাম এর সবকিছুই হারাম তাহলে অর্থ হালাল হারাম যখন বুঝলাম আমরা এখানে আমাদের দুই নম্বর নীতিমালাটা জানতে হবে বা এক নম্বর নীতিমালা এই হালাল হারাম করার অধিকার কার কি বলেন আপনারা একমাত্র আল্লাহ তাহলে হালাল এবং হারাম ওইটা হালাল তাহলে ওইটা যেখানে যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম বলে ঘোষণা করেছেন হারাম ওইটাই যেটা আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেছেন তাহলে কোনো মানুষের কোন ব্যক্তির কোন মুফতির কোন আলেম কোন বুজুর্গ কাউরি অধিকার নেই কোনটাকে হালাল করে দেবেন আর কোনটাকে হারাম করে দিবেন যদি হারামটাকে হালাল বানাই আর হালালটাকে হারাম বানাই আর আপনি যদি মেনে নেন তাহলে এটা কিসের গুণা শিরকের গুণা اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله ইহুদি খ্রিস্টানরা তাদের মুফতি সাহেবদের আলেম সাহেবদের বুজুর্গদের আল্লাহ বানিয়ে নিয়েছিল এর অর্থ কি তারা যদি হারামকে হালাল করত বা হালালকে হারাম করত সেটাই তারা মেনে নিত তারা বলতো ওনারা এই তো ভালো যায় না আমরা আর কি বুঝি সাধারণ মানুষ তাহলে হালাল হারাম কার অধিকার قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون سورة يونس উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যে রিজিক পাঠিয়েছেন এটা থেকে কিছু হালাল হারাম তোমরা করে নিয়েছ তোমরা কি এর জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছ নাকি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছ তাহলে এই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে হালাল হারাম যেটা আল্লাহ আল্লাহ রাসুল করেছেন সেটা কোনো ব্যক্তির কোনো এখানে অধিকার নেই দুই নম্বর আমাদের যেটা জানা দরকার সেটা হলো এই অর্থ সম্পদ এর প্রকৃত মালিককে আল্লাহ কে মালিক আল্লাহ তাহলে আল্লাহটা আল্লাহর নিয়মে চলবে না আপনার নিয়মে একটু কথা বলেন আল্লাহর নিয়মে চলবে তাহলে আপনার আমার কাউরি নিয়ম চলবে না চলবে না আমেরিকার পুঁজিপতি নিয়ম না চলবে রাশিয়ার সাম্রাজ্যবাদের নীতি আর না কোনো ব্যাংকের ইচ্ছা মতো যেখানে সেখানে লেবেল লাগাই দেবে ইসলামিক আর ইসলাম হয়ে যাবে তা হবে না বোঝা গেছে কথা তাহলে অর্থ মালিক আল্লাহ এর নিয়ম কার আল্লাহ চলবে কোন পরাশক্তি বা কোনো ব্যাংকিং বা কোনো অর্থনীতি বিদের কোনো নিয়ম নীতি চলবে না বোঝা গেছে না নাই না তিন নম্বর কথাটা আমাদের জানতে হবে এই যে অর্থ সম্পদ মাল এটা দেওয়া এবং নেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ যাকে চান তাকে দেন قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون হে হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিন যে আল্লাহ যারে চান রিজিকের পদগুলি সব খুলে দেন এর বিস্তৃতি ঘটিয়ে দেন আর যারে চান টান দিয়ে ধরেন কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এই রিজিকের চাবিকাঠি কার কাছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি জীব জন্তু মানুষ আর যত কিছু তার সৃষ্টি মখলুকের সব কিছুর দায়িত্ব কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি রাজ্জাক আর কেউ রাজ্জাক না তার হাতে এর চাবি কাঠি তিনি যাকে চান অর্থ দিন যাকে চান মিসকিন বানান যাকে অর্থ দেন তাকেও পরীক্ষা করেন যাকে না দেন তাকেও পরীক্ষা করেন কি বলেন আপনারা অভাবী অভাবীকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বড়লোককে প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন তাহলে অর্থের মালিক যেমন আল্লাহ দেওয়া নেওয়ার মালিককে আল্লাহ কয় নম্বর হলো কয় নম্বর বলেন আপনারা চিন্তা হয়েছে এর মানে আপনারা বুঝি হ্যাঁ আমার সঙ্গে থাকেন চার নাম্বার আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই অর্থ কাউকে দিলে ভালোবাসার কারণ নয় আর কাউকে না দেখে দিলে তাকে ঘেটারও কারণ না অর্থাৎ অর্থ কাউকে দেওয়া মানে কি আল্লাহ তাকে ভালোবাসেন কি বলেন আপনারা আল্লাহ এই অর্থ যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ঘৃণা করেন তাকেও দেন বোঝা গেছে এর মানে অর্থের সঙ্গে আপনার ইমান আমার আপনার যোগ্যতা পাণ্ডিত্য অনেক অর্থনীতি পড়ে খবর নাই লেখাপড়া করে বেতন নাই চাকরি নাই পানের দোকান দিয়ে বিল্ডিং বাড়ি দেয় বুঝছেন না বুঝছেন নাই তাহলে এই অর্থ দেওয়া নেওয়ার সঙ্গে আল্লাহর ভালোবাসা বা ঘৃণার কোনো সম্পর্ক নেই যদি তাই থাকতো তাহলে সর্বশ্রেষ্ঠ ধনী হতেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু তার ঘরে মাসের পর মাস চুলাতে আগুন জ্বলত না অভাবে ছিলেন ঠিক না সকালবেলা গিয়ে স্ত্রীদেরকে জিজ্ঞেস করতেন খাওয়ার কিছু আছে বলে নাই তাহলে আজকে রোজা থেকে গেলাম হান কিছুই নাই নয়জন স্ত্রীর ঘরে একটা খেজুর নাই নাস্তা করবেন তাই আজকে তিনি রোজা থেকে গেলেন সুহান তাহলে মোহাম্মদ রসুল্লাহ কাল অর্থ দেন নাই এটা ঘৃণার কোন আলামত নয় তাহলে অর্থ আমার দেশে অনেকে এমন কথা বলে আর ওকে আল্লাহ তো ভালোবাসে না ওই জন্য গরিব বানাইছে কথাটা কি বড় অন্যায় কথা বড় অন্যায় কথা আল্লাহ রব্বুল আলমিন অর্থ দেওয়া নেওয়ার ব্যাপারটার সঙ্গে কোন তার ভালোবাসা ঘৃণার সম্পর্ক নেই এবং অর্থ দিয়ে কাউকে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন ঠিক আছে বোঝা গেছে কথাগুলি কয় নম্বর হলো পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলমিন এই অর্থ অর্থ কাউকে দেওয়ার ব্যাপারটা কোন ন্যাশনালিটি স্পেশাল আমেরিকান বা সৌদিয়ান বা জাপানি কোন ভালো কোন ন্যাশনালিটির সঙ্গে সম্পর্ক নেই বা শিক্ষার সঙ্গে সম্পর্ক না বড় অর্থনীতিবিদ ওর কোনো ভাব চাই না লেখাপড়া কিছুই জানে না ঢাকা শহরে এমন আছে কতগুলি বাড়ি গাড়ি জানে না সিগনেচার দিতে জানে না পাঁচ মিনিট ভালো করে কথা বললে বলতে পারবে না কিন্তু টাকা আর পাহাড় বুঝা গেছে নাই তাহলে অর্থটা সম্পদটা আল্লাহ রফুল আরামিন কাউকে যে দেন এই দেওয়াটা কোন বিশেষ ন্যাশনালিটির সঙ্গে সম্পর্ক না কোন কিছু শিক্ষার সঙ্গে সম্পর্ক না এটা আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে দেন যাকে চান না তাকে দেন না কটা বোঝা গেছে এগুলি কিন্তু আকিদার মশালা ফাউন্ডেশন এই সূত্রগুলির উপরে আপনার অর্থ হারাল হারাম বুঝ আসবে এবং এই উপার্জন হারাল হারাম করা এবং না করার ব্যাপারটা আপনার নির্ভর করবে বোঝা গেছে আপনাদের এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো এই অর্থ আল্লাহ রব্বুল আলমিন কিছু হালাল করে দিয়েছেন কিছু হারাম করে দিয়েছেন ঠিক না কিছু জিনিস রয়েছে হারাম ওটার কোনো উপায়ে ওটাকে হাসিল করা চলবে না উপার্জন করা যাবে না মদ গাজা জুয়া সুদ ঘুষ হ্যাঁ? যেগুলি হারাম জিনিস ওই ওই নিয়মে কোনো অর্থ উপার্জন করা যাবে না যদিও অর্থ না সরি ভুল করলাম কিছু জিনিস আছে যেটা কি হারাম মদ হারাম খিনজির শুকুর হারাম কুকুর হারাম এটাকে আপনি কিনে বেচা করবেন ওটা টোটালেই চলবে না পটটা হালালি হোক আর হারামি হোক বৈধ পথ ধরেন আর হারাম পথ ধরেন অবস্থায় কি সেটা হারাম আর কিছু জিনিস আছে হালাল হালাল পন্থায় উপার্জন করা যায় কিন্তু ওইটাকে হারাম পথে উপার্জন করা কি হারাম বোঝা গেছে না নাই আঙ্গুর ফল হালাল না হারাম আপনি যদি আবাদ করেন মদ বানাবের জন্য হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে না বুঝা গেছে গরুর গোস্ত খেতে খুব মজা ঠিক না একজনের দোকানে গিয়ে পিঠে মেরে ভাই পাঁচ কেজি গোস্ত বেটা নিয়ে এসে বাড়িতে পাক করে মজা করে খেলেন হারাল না হারাম মুরগি তো হারাল আর একজনের মুরগি ধরে যদি হাজার বার বিসমিল্লা করে জবাই করে খান হারাল হয়ে যাবে না তাহলে এখানে পন্থাটা হয়ে গেল হারাম অরিজিনাল বস্তুটা কি হালাল মহিলাদের মহিলাদের মনে করেন যারা সৌদি আরবে থাকেন বাবনরা তারা তো মাসাল্লাহ স্বর্ণ অলঙ্কার টঙ্কার বালি পড়েন অলঙ্কার পরা যায় না না যায় স্বামীর মনোরঞ্জনের জন্যে এবার কিন্তু এখন এটা পড়ে যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর যুবকদের দিলের মধ্যে আগুন জ্বালাই দেয় তাহলে কি এটা হারাল হবে না হারাল হবে কি বলেন আপনি না তাহলে জিনিসটা ছিল হালাল কিন্তু আপনি করে দিলেন কি হারাম এরপরে যে জিনিসটা আমার এগুলি কিন্তু দলিল দিয়ে বোঝানো আর সম্ভব না আমি আপনাদেরকে শুধু বিষয়গুলি বলে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই রিজিকের ব্যাপারে আমাদেরকে হালাল হারাম যে বানাইছেন আল্লাহ কি জন্য বানিয়েছেন পরীক্ষা কি জন্যে পরীক্ষা করার জন্য আপনি বলবেন যে এটা হারাম ওটা হারাম ওটা হারাম ওটা হারাম এটা হারাম আজকে শুনে শেষে গিয়ে বলবেন সাইফুদ্দিন বেলাল খালি হারাম আর হারাম আগেই বলেছি কিন্তু হারাল হারাম অধিকার কাউরে নাই কার তাহলে আমাকে দোষাবেন না যদি দোষান আমাকে তাহলে কাকে দোষানো হবে নাউজবিল্লা খেয়াল করবেন সাবধান তাহলে আল্লাহ রব্বুল আলমীর কিছু হালাল বানালেন কিছু হারাম বানালেন এটা কি জন্যে এক নম্বর কারণ পরীক্ষা করার জন্যে কোন বান্দা মানছে আর কোন বান্দা মানে না দুই নম্বর কারণ আল্লাহ রব্বুল আলম এমন কোন বস্তুকে হারাম করেন নাই যার মধ্যে কোনো কারণ নিহত নেই অবশ্যই নিহিত আছে তার মধ্যে কারণ হয় তার মধ্যে ক্ষতি আছে মাপান ক্ষতি আছে নাই হয় তার মধ্যে সামাজিক সমস্যা রয়েছে হয় তার মধ্যে গান্দা জিনিস পচা জিনিস পচা জিনিস যেরকম মনে করেন তামাক বিড়ি ভাঙেগুলি পচা জিনিস গান্দা জিনিস খাবাইস কিছু জিনিস আছে যেটা মানুষের রুচিসম্মত না সেজন্য সেটাকে আরাম করে দেওয়া হয়েছে কিছু জিনিস আছে যার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অন্যের খোরাক বানিয়ে দিয়েছেন মনে করেন একটা গরু যদি মরে যায় আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আল্লাহর সৃষ্টি শুকন গোস্ত ছাড়া খায় না ও খাবে কি বলেন তো আপনারা তাহলে তো মরে যাবে ফেলাই দেবেন শুকুনের তো রিজিকের লাগবে না লাগবে না না যদি গর্তে পড়ে মারা যায় সিংয়ের কুতা দিয়ে মারা যায় বা কোনো জিনিস আঘাত পেয়ে মারা যায় তাহলে সেটা হারাম ঠিক না যদি এটা না হয় তাহলে আপনি গরুটা বাঁধার সময় খেয়াল করবেন না মরলে মরুক জয় করে খেয়ে নেব বুঝছেন না বুঝেন নাই মানে তাহলে আপনি সাবধান থাকবেন যে উল্টা পাল্টা হয় তো আমার যাইব গা এই জন্যে ওর উপর আপনি হেসান করবেন এটা একটা হিকমত এই জন্য মৃত্যুটা খাওয়া যাবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন খেয়াল করেন যে জিনিসটাকে হারাম করে দিয়েছেন অবশ্যই তার মধ্যে কোনো ক্ষতি রয়েছে সামাজিক শারীরিক মানসিক অর্থনৈতিক যে কোনো কোন না কোনো ক্ষতি আছে সেটা আমার বুঝে ধরুক আর না ধরুক বলে আমার বিবেকে ধরে না আপনার বিবেক কি মোহাম্মদ সাল্লামের চাইতে বেশি পাকাপোক্ত আবু হানিফা রহমতুল্লাহ আলহ সম্পর্কিতে রাসুল চাইতে তাহলে আপনার এইখানের মধ্যে কি আপনি অর্থনীতিবিদ যতই বড় হন ডিগ্রি নেন কিন্তু আপনার এখানে কি রয়েছে বিমার রয়েছে অসুস্থ আপনার এটা কি সুস্থ না তাই আপনার কাছে ভাবতে উল্টো লাগে তাহলে বুঝতে হবে হালাল হারাম আর যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন তার মধ্যে অবশ্যই কোনো হিকমত মানে তার উপকার রয়েছে বোঝা গেছে না নাই না তাহলে শুকুর হারাম হয়ে গেছে এক সময় বলতো ওলামায় ইসলাম লিখতেন যেটা নোংরা জিনিস খাই তো বলে আমরা নোংরা খাওয়াবো না মাছ ধরার মধ্যে পালবো ভালো ভালো খানা খাওয়াবো তাই তো নোংরা খেলো না তাহলে হারাম হয়ে গেল কি বলেন আপনারা না এখন ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে ওর মধ্যে এত মারাত্মক ক্যান্সার আর এখন তো আপনারা ইনফ্লুয়েঞ্জার কথা ভালো করেই জানেন জানেন না জানেন না না যত বিজ্ঞানের থিওরি অন্যত হচ্ছে আল্লাহর শরীয়ত যা ততই সহজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বোঝা গেছে তাহলে কোন হারাম কোন ক্ষতির কারণ আছে বলে আল্লাহ হারাম করেছেন হালাল ওর মধ্যে কোন ফায়দা আছে বলে আল্লাহ হালা করেছেন হিকমতের বাইরে না এই জিনিসটা মনে রাখতে হবে আমার দেমাগ আপনার দেমাগ বুঝে আসুক আর না আসুক বোঝা গেছে না নাই কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন না আমরা খাই যারা ব্যবহার করি তারা ভালো জানেন এই যে মুক্তায়বগুলি বানা হয়েছে এই যে এইগুলি বানা হয়েছে যত কিছু যারা বানিয়েছেন তারা বেশি ভালো জানেন না আমরা ব্যবহার করি বেশি ভালো জানি তাহলে এটা যদি বুঝেন তো আল্লাহর ব্যাপারে বুঝতে হবে যে তিনি ভালোই জানেন তিনি মহাবিজ্ঞানীর বিজ্ঞানীদের বিজ্ঞানী তিনি কোন জিনিসকে হিকমতের বাইরে করেন নাই ঠিক আছে না নাই যদি বলেন যে হালাল হারাম এগুলি বাছাই করা কি দরকার সবই তো খাওয়ার জিনিস আপনি ক্ষতি হবে আমার হবে তাতে আপনার কি ঠিক না আচ্ছা এই জোবাইল শহরে প্রত্যেকটা চৌ রাস্তাতে একটা করে কি বলে আপনার মরুর মরুরের কি বলে আপনার ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে না নাই আছে আপনারা গাড়ি যারা চালান তারা যদি বলেন খামা খাল লাল সবুজ আর হলুদের বাতি ওটাও এগুলি চাই না আমরা তাহলে গাড়ি চালকরা নিরাপদে নিজের বাচ্চা নিজের আশ্রয়স্থলে নিরাপদে পৌঁছবেন না হসপিটাল না কবরে যাবেন হ্যাঁ কবরে অথবা হসপিটালে তাহলে কি এই যে লাল সবুজ হলুদ আর মাঝে মাঝে আবার এরকম এরকম জলে কি নাম জানি না এই যে বাতি আল্লাহ এই মানুষ যে এই ট্রাফিক দিল তাতে ফায়দা হলো না ক্ষতি হলো নাম আল্লাহ রব্বুল আলমিন তার শরীরটাকে চার ভাগে ভাগ করে দিয়েছেন কয় ভাগে আল্লাহ কিছু ফরজ করে দিয়েছেন এই ফরজ মানে সবুজ বাতি সূর্যবাতি যখন জ্বলবে সামনে যাবেন না পিছনে কোন ড্রাইভার যদি পিছন দিকে টান দেয় এখানে কি করবেন আপনারা বেয়াকুফ তো বলবে আর অ্যাক্সিডেন্ট হয়ে কবরে অথবা হসপিটালে যাওয়ারও আশঙ্কা রয়েছে ঠিক না বেটি তাহলে সবুজ বাতি ফরজ যেগুলি সামনে চলতে হবে আজান হয়েছে আর দেরি নেই হজ ফরজ হয়েছে আর দেরি নেই জাকাত ফরজ হয়েছে আর দেরি নেই মানে যেগুলি ফরজ করে দেওয়া হয়েছে মহত্বের জন্য বাতি জ্বলছে সবুজ আরে মানুষের সবুজ বাতি এতই বুঝলেন আর আল্লাহর সবুজ বাতি বুঝি না এই দেমাগ কি সুস্থ না অসুস্থ وحرم عليكم المحرمات او حدد عليكم الحدود فلا فلا فلا تعتدوها আল্লাহ কিছু সীমা লঙ্ঘন সীমা বেঁধে দিয়েছেন এই পর্যন্ত চলবে এরপরে চলবে না সীমা বেঁধে দিয়েছেন ঠিক আছে এই সীমা অতিক্রম করা যাবে না বহুত কিছুর ব্যাপারে আল্লাহ সীমা দিয়েছেন উঠতে চলতে ফিরতে আমাদের অনেক কিছু মাসলাম মাসাইলে সীমা আছে রমজান মাসের দিনের বেলা খাওয়া যাবে না ঠিক না কিন্তু এমনি কি খাওয়া হারাম হারাল তাহলে রমজান এটা বন্ধ হয়ে গেল তাহলে এটা হলো কি হলুদ বাতি এটা কি হলুদ বাতি মানে হলুদ বাতি যখন চলছে সাবধান গাড়ি আর টান দেওয়ার চেষ্টা করে না ফেলে দেওয়ার চেষ্টা করে মানে একটা সীমা এসে গেছে আপনার গাড়ি চলার একটা কি সীমার গতি রোকে দেওয়ার সময় এসে গেছে কাজে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু জিনিস করে দিয়েছেন যেটাকে সীমা অতিক্রম করা যাবে না সীমার মধ্যে থেকে খাওয়া চলবে নেওয়া চলবে দেওয়া চলবে সবই চলবে স্ত্রী হালাল ঠিক না তাই কিছু সময় আছে নির্দিষ্ট সময় তখনও কি হালাল তাহলে হালালটা কি সীমা হলুদ বাতি জ্বলেছে বন্ধ বুঝছেন না বুঝেন নাই না তাহলে আল্লাহ এইভাবে বিভিন্ন বিষয়ে সীমা বেড়ে দিয়েছেন এটা অতিক্রম করা যাবে না তাহলে হলুদ বাতি চলার পরে সাবধান না হন লাল বাতিতে যান তাহলে তো হয় জেলখানায় আর নাই হসপিটালে আর না হয় কবরস্থানে তিনটার একটা ঠিক না আর ওয়াহারামা আলাইকুমুল মুহাররামাত ফালা তানতাহিকুহা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন খবরদার এই হারাম কখনোই হারামের পথে পা বাড়াবে না লালবাতি কি বাতি লালবাতি লালবাতি জ্বলছে এরপরেও যদি গাড়িটা টান দেন তাহলে সমস্যা ঠিক না দুনিয়ার লালবাতি অতিক্রম করলে জেলখানায় অথবা হসপিটালে বা কবরস্থানে কিন্তু আল্লাহর হারামের বাতি যদি অতিক্রম করেন তাহলে কোথায় যাবেন জাহান নামের আগুনে যে জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ আরো বেশি তাপ মানে সত্তর গুণ তাপ হবে كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب হাসান বাসি রহিমল্লা বলেন যেহেতু এই আগুনের তাপ সহত্তর গুণ ঠিক না এক একদিনে এই চামড়া কত হাত কত গাছ মোটা হবে চামড়া ষাট না সত্তর সত্তর গজ এই সত্তর গজ এক এক গজের জন্য একটা পাওয়ার তাহলে যদি সত্তরটা পাওয়ার একসঙ্গে কাজ করে তাহলে উনি বলছেন হাসান বাসির রাহিমাউল্লাহ প্রতিদিনই একটা মানুষের এই চামড়াটা জাহান নামে সত্তর হাজার বার পূর্বে এবং গড়বে তাহলে আপনি দুনিয়ার লালবাতি অতিক্রম করতে ভয় পান আর আল্লাহর লালবাতি অহরহ আপনি অতিক্রম করবেন এটা কি কোনো বিবেকবানের কাজ হবে না আমি মনে করি আমার আলোচনা যদি স্টপ করে দিই যথেষ্ট কি বলেন আপনারা দিব বন্ধ করে তাহলে এটুকু যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন লাল বাতি আর একটা হলো কি যখন হালাল না এগুলি তালাশ করো না লেনদেন খাওয়া দাওয়ার ব্যাপার এবাদতের ক্ষেত্রে যদি না হয় কারণ এবাদতের মূল হলো কি চলবে না চালাতে হলে দলিল লাগবে আর এবাদত ছাড়া অন্য সব চলবে বন্ধ করতে হলে দলিল লাগবে বোঝা গেছে না নাই এটা একটা নীতিমালা মনে রাখেন এবাদতের ক্ষেত্রে চলবে না এটা হলো আসল মূল চালাতে হলে কি লাগবে কোরআন সুন্দর দলিল লাগবে আর এবাদত ছাড়া অন্য যত লেনদেন উঠা বসা বেসারি খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি যত কিছু সব চলবে না চালাতে হলে না করতে হলে কি করতে হবে দলিল লাগবে এই কথাটুকু আমরা বুঝেছি সবাই কেন আজকে আমরা অর্থনীতি আলোচনা করব এবং যদি সময় হয় লাস্টে আপনাদেরকে ইনশাআল্লাহ এই রুজি রুটি এই রুজির কিছু চাবিকাঠি আছে আপনি অবলম্বন করেন হালাল পন্থায় আপনার পরিজন যতটুকু আল্লাহ দিবেন আপনাকে মাহরুম করবেন না আরো ও আরো কয়েকটা মূলনীতি ভুলে গেছিলাম কারণ সময় কম মনে হচ্ছে তাই আঘাত চাচ্ছিলাম আরো কিছু মূলনীতি যেটা আপনার রিজিক যেটা লিখে দেওয়া হয়েছে আপনি মৃত্যুর আগে আপনার কাছে আসবেই আসবে বুঝে আসছে না আসে নাই এই রিজিক লিখে দিয়েছেন আল্লাহ আপনার মার গর্বে যখন আপনি চার মাস বয়স যখন রুফুকে দিয়েছে চারটা জিনিস লিখেছে তার মধ্যে একটা কি রিজিক লিখে দিয়েছেন আল্লাহ কতটুক এর নিয়ম কি পদ্ধতি কি কোথায় শিক্ষার মাধ্যমে না কাজের মাধ্যমে এটা ব্যবসা করে না বাণিজ্য করে না এটা শিল্পে না কারখানা না কি সব সৌদি আরবের জোবাইলে না আসায় না কোথায় না লন্ডনে সব আল্লাহ লিখে দেওয়া বোঝা গেছে না নাই সব আপনার রিজিক যেটুকু লিখে দেওয়া হয়েছে সেটুক আপনার আসবেই আপনার মৃত্যুর আগে পূর্ণ হবেই এই মূলনীতিটাও বুঝে আসছে তো লাস্ট আর একটা মূলনীতি মনে রাখতে হবে আমাদেরকে সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন হালাল এবং হারাম বানালেন হালাল সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট বুঝে যাচ্ছে আল্লাহ যে হারাম বলবেন যে এত করলে কি আর পেট বাঁচবে পূরণ হবে এদিক ওদিক দুই দিক থেকেই নিতে হবে না আল্লাহ যে হালাল দিয়েছেন অফুরন্ত দিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি বিন্দু পরিমাণে হারাম ভক্ষণ না করে হারাম পথ না ধরে তবু তার জীবন কি হবে না লাশ হবে না আল্লাহর দেওয়া হালাল নিয়মে হালাল জিনিস খেয়ে সবার জন্য যথেষ্ট আল্লাহ সৃষ্টি করেছেন বলে আল্লাহ মানে হালাল যথেষ্ট হারাম বিন্দু পরিমাণে আমাদের প্রয়োজন নেই হালাল জিনিস হালাল তরিকায় পন্থায় এটাই সবার জন্য যথেষ্ট মুসলিম কাপের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আল্লাহ যথেষ্ট করেছেন এবং একটা জিনিস বুঝেন প্রত্যেকটা জিনিসের কিন্তু দুই রকম মূল্য হয় একটা মূল্য হয় চাহিদা মূল্য আর একটা মূল্য হয় ক্রয় বিক্রয় মূল্য বুঝছেন না বুঝেন নাই লবণের চাহিদা বেশি না স্বর্ণের চাহিদা বেশি লবণের চাহিদার দিক থেকে মূল্য বেশি লবণ আর স্বর্ণ কি দুনিয়ায় সমান সমান লবণ যখন সবার দরকার ধনী গরিব নারী পুরুষ ছোট বড় আরব আরব তখন সবার কাছে আছে ঠিক না পানির প্রয়োজন তাই পানির সবার কাছে আছে ঠিক না অপরন্তু আল্লাহ ব্যবস্থা করেছেন কিন্তু কেউ যদি কোনো মা কোনো বোন কোনো আপনার সহধর্মী যদি স্বর্ণ না দেখে না ব্যবহার করে কোনো ক্ষতি আছে কি বলেন আপনারা তাহলে স্বর্ণের চাহিদার পূরণ ছিল কম এই জন্য দাম দিল বাড়াই বড় লোকরা খাও তোমাদের টাকা পয়সা যেহেতু অঢেল আছে এক ভরি স্বর্ণ এখন কিনো দাম দিয়ে বাংলাদেশে এখন পঞ্চাশ হাজার টাকা করে বা চল্লিশ বা বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ কেউ যাদের টাকা আছে গরিব মানুষের যদি স্বর্ণ কিনতে হতো তাহলে কি জীবন চলত স্বর্ণ যেভাবে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় লবণ পানে যদি তাই হতো চাউল ডাল আর পেঁয়াজ রসুন তাহলে মানুষের জীবন কি বাঁচত বাঁচত না তাহলে যখন চাহিদার মূল্য বেশি অঢেল আল্লাহ বানাইছেন আর যখন চাহিদা মূল্য না তখন ওর দাম বাড়ায় দিয়েছেন হিরক এক ডাক্তার আমাকে বলেন যে আমার স্ত্রী আমার সঙ্গে এখন জুলুম ধরছে হিরো কিনবে হীরা এটা কি কিনা যায় হবে কিনা এবার আপনার বেতন কত বলেন কয় পঁয়তাল্লিশ হাজার রিয়াল তাই বললাম যে এটা মোবাহ জায়েজ জিনিস জায়েজ আছে আপনার স্ত্রী চায় আপনার মানের মানুষ হিরক ব্যবহার করে তাহলে আপনি কিনবেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু না যদি কিনে না ব্যবহার করেন তাতে আপনার জীবন কিছুই হবে না আরো দশজন যেমন বনের জীবন নষ্ট হচ্ছে বোঝা গেছে এই কথাগুলি এবার আমরা সামনে আগাই জি লাস্টে আপনাদেরকে যদি সম্ভব হয় কিছু রেখে দিলাম এটা আপনাদের কিভাবে রুজি রুটি বাড়ার কিছু চাবিকাঠি চাবি যদি তালাটা যদি বন্ধ থাকে আর ওইখানে সারাদিন অপেক্ষা করেন আর ই করেন মানে আপনার সাধ্য মতো পিটাপিটি করেন তো ওই ঘরের মধ্যে মূল্যবান জিনিস আপনার নেওয়া সম্ভব না তাই চাবিটা পাইলে কিন্তু কিছু করতে হবে না খালি খুললেই পেয়ে যাবেন ঠিক না খালি সম্ভব যদি হয় অথবা হয়তো আমাদের মাসাইখরা মাসাল্লাহ আপনার জুবাই ইসলামী সেন্টারে চারজন মাসাল্লাহ আমাদের যোগ্য মাসায়েক রয়েছেন তারা হয়তো আলোচনা করেছেন পূর্বে হয়তো আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমরা এবার সামনে বাড়ি অর্থনীতি বা হালাল হারাম নিয়ে এই মূলনীতিগুলো যদি আমরা আজকে মনে নিয়ে পারি আমি মনে করি জুবাই ইসলামিক সেন্টারের মহাসম্মেলন আমার ধারণা আর কি যথেষ্ট আলহামদুলিল্লাহ তারপর আমরা কিছু সামনে আগাতে চাই বন্ধুগণ অর্থ নিয়ে আলোচনা করার কেন প্রয়োজন আজকে উপার্জন নিয়ে আজ অর্থ উপার্জনের পথগুলি কিন্তু অনেক খুলে গেছে ঠিক না আগে যত মানে কঠিন ছিল বা সীমিত ছিল এখন বেশি হয়ে গেছে সীমিততে হালাল হারামের ব্যাপারটা সীমিত ছিল এখন যখন পথ সব খুলে গেছে মানুষের আজ আমেরিকায় কি ব্যাংকিং অবস্থা রাশিয়ায় কি অমুক জায়গায় কি কোথায় কি এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে আর এক জায়গায় পার হয়ে যাচ্ছে কি বলেন আপনারা তাহলে এর উপার্জনের পথ খুলে গেছে এক দুই নম্বরে এর প্রচার মাধ্যমের পথ খুলে গেছে ইন্টারনেট বলেন টিভি বলেন রেডিও বলেন পেপার পত্রিকা বলেন খালি খুললেই আপনার চোখটা খুললেই আপনার কাছে সব চলে আসতেছে এছাড়া মানুষের প্রয়োজনও বাড়ছে ঠিক না বাড়ছে না বাড়ে নাই মানুষের যা প্রয়োজন এটা তিন প্রকার কয় প্রকার একটা হলো জরুরিয়াত একটা হলো হাজিয়াত একটা হলো কামালিয়াত জরুরি যেটা ছাড়া বাঁচার উপায় নাই পানি বুঝছেন না বুঝেন নাই পানি ছাড়া আপনি বাঁচবেন না আর হাজিয়াত যেটা মানুষের হাজাত প্রয়োজন যেমন মনে করেন কি বলে আমাদের জীবনের চলতে গিয়ে অনেক জিনিস যেটা আমাদের প্রয়োজন প্রয়োজনের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে হতে পারে ব্যবহারের মধ্যে হতে পারে গাড়ি বাড়ির মধ্যে হতে পারে জিনিস মানুষের যেটা প্রয়োজন না হলে চলতে পারে না আর কিছু আছে কামালিয়া মানে না হলে চলে স্বর্ণ না হলে চলে না চলে মোবাইল না হলে চলে না লা মোবাইল কিন্তু এক সময় ছিল মানুষের পরিপূর্ণ বা মানুষের মানে কি বলবো বড় লোকদের কিন্তু এখন সবার প্রয়োজন হয়ে গেছে এটা এখন প্রয়োজনে চলে এসেছে মানুষের মনে করেন গাড়ি সৌদি আরবের গাড়ি না হলে চলে না বাংলাদেশের গাড়িটা কি মানে যাদের অর্থ আছে তাদের টাকা পয়সা যাদের বেশি নেয় তো না হলেও চলে আমরা রাস্তাঘাটে চললে হাঁটাও চলতে পারি রিক্সা দিয়েও চলি কিন্তু এখানে যদি রিক্সা চালান তাহলে কাজ হবে তাহলে মানুষের প্রয়োজন তিন প্রকার একটা হলো জরুরি না হলে চলবে না আরটা হলো কি যে আপনার প্রয়োজন মানে যদি সময়ে না থাকে তো না হলে চলবে কিন্তু সময়ে আমার প্রয়োজন আছে আর কিছু হলো যেটা আপনার পরিপূর্ণতার দিক না হলেও মানুষের চলবে তাহলে আজ প্রয়োজন মানুষের বেড়ে গেছে না বাড়ে নাই এক সময় মোবাইলটা মানে ছিল এক সময় মানুষের কি মানে বড় মানুষ তার পরিচয় এখন না গরিব হলে থাকতে হবে বিদেশে আইছেন পাঁচ বছর ধরে দেশে যেতে পারেন না মোবাইলটা না হলে আপনার হোম মিনিস্টারের সঙ্গে যোগাযোগটা কেন থাকবে আরে কিছুই না পারলে মাঝে মাঝে একটু টেলিফোন করে করবেন যে ভালো আছি তুই ভালো আছো তো একটু মহব্বতের কথা কথা বলবেন এরিয়াতে বেচারি কি করবে অপেক্ষায় থাকবে কি বলেন আপনারা তাহলে এই যে মানুষের এখন প্রিয়জনও কিন্তু বেড়ে গেছে নিত্য প্রিয়জন আপনার বাড়তেছে জিনিসের রেট বাড়তেছে এছাড়া বর্তমানের মানুষের কিন্তু দুনিয়ার জ্ঞান ভালো হলেও দিনের জ্ঞান কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে মানে অজ্ঞতা বেই চলতেছে ঠিক না বেটি এছাড়া মানুষের ইমানও কিন্তু দুর্বল কি বলেন আপনারা ইমানও দুর্বল আরো একটা কারণ হারাল হারাম জানার এখন কিন্তু ফতুয়ার ওয়ার শেষ নাই বুঝছেন না বুঝেন নাই না সৌদি আরবের মাসায়করা তারপরে আপনার কি বলে রাবেতা আলাম ইসলামের ফেকা একাডেমি কুয়েতের একাডেমি তারপরে সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড এরা সবাই ফতুয়া দিয়েছেন অনেক জিনিস যেগুলি হারাম যেরকম মনে করেন বিমা ভিত্তিক সমিতি ভিত্তিক সহযোগিতা ভিত্তিক অন্যের কল্যাণ ভিত্তিক বিমা যায় এছাড়া ব্যবসা ব্যবসায়ী যত বিমা সবগুলি হারাম পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের ফতোয়া তারপরও কিন্তু দেখবেন ফতোয়া ইসলামী পোশাক পরে লেবাস পরে বিমা হালাল এই নাম দিয়ে ওই নাম দিয়ে বাকাই বুকে হালাল হয়ে যাচ্ছে বোঝা গেছে কথা না সুদ হারাম তারপর হয়তো ওখানে ফতু আছে না এইভাবে এই না এইভাবে করলে একটু বাকাই সাকাই নিলে হালাল হয়ে গেল বিজনেস বা ডেস্টিনি বা পিরামিড ব্যবসা এখানকার মাসায় সবাই হারাম বলেছেন আমার দেশে এখন এটার ফতো হারাল হয়ে গেছে কারো কারো কাছে এবং ফতো হারাল হলে সদস্য বাড়তে থাকে যত সদস্য বাড়ে তার জন্য টাকা আছে এখন ফুত মুফতি সাহেব ঘরে বসে এক লাখ দেড় লাখ সোয়া লাখ টাকা বসে বসে পাচ্ছেন হারাল হয়ে গেল যেখানে ওলামারা বলছে সেটা চুয়া এটা সুদ এবং সুদের সব প্রকার সুদ এবং এখানের মধ্যে ধোকা এটার মধ্যে অজ্ঞতা হারামের যতগুলি কারণ সবই বলছেন আমরা হয়তো একটি রুগুরি থেকে একটু ছেড়ে ছুটে দিয়ে বলে হারাম হয়ে গেল হালাল হয়ে গেল তাহলে এই মুহূর্তে হালাল হারাম জানা জরুরি কিনা কারণ আল্লাহ নবী বলেন যেই শরীরটা হারাম দিয়ে বাড়ে সেইটার ঠিকানা কোথায় জাহান্নাম এবং তার জন্য জান্নাত কি হারাম তাহলে যদি আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ করলেন জাকাত দিলেন জিকির করলেন কোরআন পড়লেন মহাসম্মেলন আসলেন এটা করলেন ওটা করলেন কিন্তু খাইলেন যা সেটা হারাম রক্ত মাংস হলো হারাম আল্লাহ নবী বলেন মালবাসু হারাম কিভাবে কবুল হবে তাহলে দুনিয়া আপনার কোন এবাদত কবুল হবে না আর এবারত না থাকলে হাতে জান্নাত হবে না জাহান্নাম হবে আর আল্লাহ নবী বললেন যে যেই শরীরটা আরাম দিয়ে বাড়ে সেই শরীরটা কোথায় যাবে আউলাবিদ্দার জাহান নামের জন্য উপযুক্ত না ওজবিল্লা তাহলে আপনার হালাল হারাম জানা জরুরি না বলবেন আরে এগুলো শুনলে আবার মানতে হবে থাক এক গ্রুপ আছে না তাই হালাল হারামের ক্ষেত্রে উপার্জন আয় এবং ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয় প্রকার কি ব্যাপার কি ব্যাপার বলছেন না যে আপনারা নাকি আমার মতো চশমা আপনাদেরও লাগে দেখতেছেন না আপনারা হালাল হালাম হালাল এবং হারাম উপার্জনের দুই ক্ষেত্রে আয় ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয় প্রকার ব্যাস এটা জানলেই বন্ধ হয়ে যাবে কিন্তু আলোচনা এটি যথেষ্ট আমাদের এক নম্বরে হলো যাদের আয় ইনকাম হালাল ব্যয়ও হালাল আল্লাহ একবার এই গ্রুপে কি আপনি আছেন চোখ বন্ধ করেন দশ গুনবো নিজেকে জিজ্ঞেস করবেন কোন গ্রুপে এই গ্রুপে আছেন কিনা one two three four five six seven eight nine ten যার আয় হালাল ব্যয় হালাল যদি আপনি এই গ্রুপে থাকেন فأهلا سهلا مرحبا في الدنيا والآخرة لك السعادة في الدنيا والآخرة আপনার শান্তি মনে রাখবেন হারামে আরাম নাই হারামে কি নাই আরাম নাই পাপে শান্তি নাই মনে থাকবে হারামে আরাম নাই যতই হোক মাফি আর হারা কি বললাম পাপে শান্তি নাই শান্তি চান শান্তি চান না চান না আরাম চান তাহলে আরাম আর শান্তি যদি চান তাহলে পাপ ত্যাগ করেন হারাম ত্যাগ করেন দেখবেন একবার খেয়ে আপনার শরীরে শক্তি হবে আপনার কোনো অসুখ বিসুখ হবে না পেট মোটাও হবে না আপনার উল্টো পাল্টো হবে না ইনশাআল্লাহ বোঝা গেছে না নাই তাহলে এক প্রকার মানুষ যাদের উপার্জন হালাল এবং কি ব্যয় হারাম হালাল কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা প্রশ্ন করবেন কয়টা কোন বর্ণে চারটার কথা আছে তার মধ্যে প্রশ্ন দুইটা হবে পাঁচটা যে হাদিসের আলোচনা সেটা হলো মিন আইন দান পথে ডান হাতে না বাম হাতে সাদা টাকা না কালো টাকা আপনাদের কালো টাকার হিসাব বাংলাদেশে দেখছেন তো সবার দেখছেন কিন্তু দুঃখ হলো যারা ধর্মের নামে ব্যবসা করে এদের কালো টাকার হিসাব হয় নাই বড় আমার দুঃখ বোঝা গেছে কথা বোঝা গেছে না নাই সবার হিসাব মোটামুটি হয়তো ওদের চোখে যেটা ধরা পড়ছে কিন্তু ধর্মের নামে যারা খানকা খুলে ব্যবসা করে তাদের কি এই কালো টাকার হিসাবে লিস্টে নাম এসেছে আসে নাই এগুলি কালো টাকা না কি বলেন আপনারা এবার আমি মনে করি ধর্মের নামে ব্যবসা সবচেয়ে বড় কালো টাকা সুদ ঘুষ জুয়া জেনা ব্যবচার হত্যা যে কিছু করে যে উপার্জন হবে এর যত জঘন্যতা হবে এর চেয়ে বেশি হবে কি ধর্মের নামে পাপটা একই পাপ অবস্থা ভেদে তার কি হয় পাপ কম বেশ হয় না হয় না মনে করেন জেনা নওয়াজবিল্লা কেউ যদি জেনা করে কোনো এক নারীর সঙ্গে সাধারণ অচেনা বা বাইরের তাহলে জেনার পাপ বিবাহিত যদি হয় যদি প্রমাণ হয় সাক্ষী দিয়ে সংসার করতে হবে মেরে ফেলতে হবে পাথর মেরে ইসলামের আইন তবে বাংলাদেশে বাংলাদেশ বাংলা ভাই হয়ে যান না কাউকে ধরে পেয়ে আবার পাথর মারা শুরু করেন না খবরদার নিয়ম আছে সিস্টেম আছে এই জেনাটা যদি নিজের প্রতিবেশীর প্রতিবেশীর স্ত্রী বা মেয়েদের সঙ্গে হয় তাহলে এর পাপ বেড়ে গেল বোঝা গেছে নাই এটাই যদি কোনো যাকে বিয়ে করা হারাম ওই সমস্ত কোনো নারীর সঙ্গে করে ফেলে তাহলে তাকে আরাত্তুল হত্যা তাহলে পাপটা বাড়লো না বাড়লো না একই পাপের স্তর বেড়ে গেল তাহলে বন্ধুগুলো আমি বলবো এই কালো টাকা আপনার হাত দিয়ে আসলো না বাম সাদা টাকা হালাল হারাম কেমতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে কোথা থেকে উপার্জন করেছ আর কোথায় ব্যয় করেছ তাহলে এই দুইটা প্রশ্ন আপনাকে কেমন যখন করা হবে তাহলে যার প্রশ্নের উত্তর হবে একটা সব তবিল হালাল ওয়ান ভক্ত বিল হালাল হালাল আমি হালাল পথে উপার্জন করেছি আপনার ডায়েরিতে দেখা যাবে সব হালাল এবং সব ব্যয় হালাল তখন আপনার জয় হবে না হবে না যদি এই গ্রুপের আজকে হয়ে যেতে পারে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আমাদের মহাসম্মেলন আজকে সার্থক ইনশাল দুই নম্বর কিসের আলোচনা চলছে বলেন তো আপনারা উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে চার প্রকার মানুষ এক নম্বর হলো যাদের আয় এবং ব্যয় দুইটাই হালাল আল্লাহ যেন আমাদের সবাইকে এই গ্রুপের বানিয়ে নেন আমিন সারা পৃথিবীর মানুষকে বানিয়ে নেন দুই নম্বর যাদের আয়ও হারাম ব্যয়ও হারাম এর উল্টা আয় ইনকামও হারাম ব্যয়ও হারাম ইনকাম করে ঘুষ খেয়ে সুদ খেয়ে হ্যাঁ? অন্যায় পথ ধরে চুরি করে ডাকাতি করে হানাহানি করে মারামারি করে যে কোনো কালো পাত হওয়ার জন্য ও হালাল মানে উল্টো বাড়াই ফেলছে এবং ব্যয় যত উল্টো পাল্টা যত আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আল্লাহর অলিদের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যত শক্তি এখানে এসে তার খরচ তার উল্টো পাল্টা সবকিছু তাহলে যার উপার্জনও কালা ব্যয় কালা এই দুই কালার অবস্থা কি হবে বলেন তো আপনারা ওই যে হারামে আরাম হবে না শান্তি হবে না আর আখেরাতে তো তার জাহান নাম হবে একটা কথা মনে রাখবেন আল্লাহ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেছেন ফিদ্দুনিয়া জান্নাহ মাল্লাম খুলহা লাম ইয়াদখুলা ফিল আখরা এই দুনিয়ায় জান্নাত আছে যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না আখেরাতেও সে জান্নাত পাবে না অর্থাৎ জান্নাতের আরামায়েশ জান্নাতি মানুষ এই দুনিয়াতে যে অবস্থায় থাকছে মজা পাবে বুঝছেন না বাজেন নাই অভাবী অনটন সমস্যা তারপরে ওর ভিতরে যে কি মজা কি আনন্দ আপনারা জানেন না যে ওই যে মরুল সাহেবের চিকিৎসা করবে তো লাগবে কি বলে সুখী মানুষের জামা এখন সুখী মানুষ যদি পাওয়া গেল তোর জামাই নাই আল্লাহ নাম বুঝছেন বন্ধু তাহলে এই যে আপনার দুনিয়ার শান্তি তার নষ্ট হয়ে যাবে তাহলে আপনি যখন হালাল হারামের ব্যাপারটা খেয়াল করবেন না খেয়াল রাখতে হবে তাহলে তার যার দুই নম্বর ছিল কি উপার্জন এবং ব্যয় আই ব্যয় দুইটাই হারাম নাউজবিল্লা বলে নাউজবিল্লা তিন সেকেন্ড সময় এমিটেশন করেন এই গ্রুপে কেউ আছেন নাকি তিন নাম্বার যার আয় হালাল ব্যয় হারাম আছে না এমন মানুষ আছে এই সৌদি আরবে কষ্ট ছাড়া কি কোনো টাকা পয়সা আছে তারপরে জুয়া খেলে থাইল্যান্ডই খেলে মদ খাই করে না করে না উল্টো পাল্টা করে তাহলে আয়টা উপার্জন হালাল ছিল কিন্তু হারাম করে দিয়ে নষ্ট করে ফেললো একটা প্রশ্নের উত্তর হলেও দ্বিতীয়টার উত্তর কি হবে না মুশকিল হয়ে যাবে বোঝা গেছে না নাই চার নাম্বার এর উল্টা যার উপার্জনটা হারাম কিন্তু ব্যয়টা কি হালাল মনে করেন কেউ যদি বড় লোকের বাড়ি থেকে টাকা লুটপাট করে নিয়ে এসে কোনো গরিব মিসকিনকে দান করে দেয় তাহলে গরিব মিসকিনকে দান করে এটা ভালো জিনিস এটা ভালোই পথ ছিল কিন্তু ইনকাম ছিল কি হারাম এবার এখানে একটা কথা মনে রাখবেন আল গায়ালা তুবারুল ওয়াসিলা একটা নীতিমালা এই নীতিমালার উল্টা কিন্তু চলে বর্তমানে খেয়াল করেন আমার সঙ্গে কি নীতিমালা আপনার মহৎ উদ্দেশ্য আপনার মহৎ উদ্দেশ্য কোন হারামকে হালাল করে দিবে না একজন ডাকাত যদি মনে করে বা মনে করে আপনার গ্রামে এতিম অনাথদেরকে বড় লোকরা পয়সা করে দেয় না আপনি মনে করে এই বেটার বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দিয়ে টাকা নিয়ে সেকে দিয়ে দেবো যাই হবে কি আপনার উদ্দেশ্য হলো এতিমকে খাওয়ানো আপনার উদ্দেশ্য মাদ্রাসা চালানো আপনার উদ্দেশ্য ভালো করে এক কাজ করা এই জন্য আপনি হারাম পথ হারাম পথ ধরবেন সেটা জায়েজ নয় বোঝা গেছে কথা আর কথা বোঝা যায় নাই তাহলে এই কিন্তু নীতিমালার উল্টো এখন চলে উদ্দেশ্য যেহেতু ভালো হারাম পথ ধরলে সমস্যাটা কোথায় কেমন সৌদি আরবের জাম হজম রাত করা যাবে কাজে ঋণের উপরে টাকা নিলে মানে মানে মানে মানে বুঝছেন কথাটা আসার সময় সুদের উপরে টাকা নিয়ে সৌদি আরব আসে হজমরা করলে বুঝি পার হয়ে যাবে হবে নাকি না সৌদি আরবে আসছেন মক্কা আসছেন ভালো মহৎ উদ্দেশ্য এই জন্য কি কোনো হারাম টাকা নিয়ে আসা যাবে যাবে না খবরদার এখন কিন্তু বর্তমানে এই নীতিমালার উল্টো চলে উদ্দেশ্যটা যেহেতু ভালো কাজে যে কোনো পথ ধরাটাও আমি মুশকিল লা চলবে না এবার আরেকটা কথা মনে রাখবেন যে জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন তার উপার্জনটাও কি হারাম তার উপার্জনটাও হারাম তার কিমতটা তার পয়সাটাও হারাম তাহলে চার শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুইটাই হালাল এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুটাই হারাম এক শ্রেণীর মানুষ আয় হালাল ব্যয় হারাম আর শ্রেণীর মানুষ তার আয় হারাম ব্যয় হালাল ধরে বুঝতে পারছেন তো এই চার শ্রেণীর আপনি কোন গ্রুপে আছেন এবার একটু লম্বা আপনাকে টাইম দিচ্ছি আবার দশ বো সবাই চোখ গুলি বন্ধ করেন আমার সঙ্গে one two three four five six seven eight nine ten ফতোয়া পেয়েছেন আপনি আপনি কোন গ্রুপে আছেন যদি প্রথম গ্রুপে না থাকেন কোনো ভাই কোনো বোন কোনো আমার সুধি কোনো আমার মানে আমার মুসলিম ভাতৃবৃন্দ তাহলে আপনি আজকে এই মহাসম্মেলনে আল্লাহর কাছে অর্ডার করেন আপনার হারাম পথ লাগবে না হালাল দিয়ে যদি আপনার রিজিক লেখা থাকে আল্লাহ দিবেন এই ইমান এই আকিদা এই আকিদ আপনার থাকতে হবে তাহলে আমাদের জীবন ধন্য হবে বন্ধুগণ হারাম হারামের ক্ষেত্রে আমরা যেরকম জানলাম এখন বর্তমানে আয় উপার্জনের তিনটা পথ রয়েছে মেজর তিনটা নীতিমালা রয়েছে বর্তমান বর্তমান যুগে একটা হলো কি পুঁজিপতি নিয়ম পুঁজিপতি মানে যার মূল জিনিস চাবিকাঠি কি সুদ ভিত্তিক অর্থনীতি বোঝা গেছে আপনাদের আমি আপনার প্রথমেই বলছি যে বিস্তারিত আলোচনা করতে না পারলেও কিছু নীতিমালা আপনাদেরকে দিব যার ভিত্তিতে আপনি তালাশ করে নিতে পারবেন বা একটা আপনার জন্য সামনে একটা পথ প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য পুঁজিপতি আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীতে এই সুদ ভিত্তিক ব্যক্তি মালিকানার কোন নীতিমালা থাকবে না যে কোনো ভাবে ইহুদিদের ইহুদিদের কথা হলো এই পৃথিবীর যত কিছু অর্থ সামগ্রী আরাম আয়সের সবকিছু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছে কোন ইহুদি ছাড়া অন্যের হাতে মানে এটা জুলুম করে চলে গেছে তাই যে কোনো পন্থায় ওইটা তার থেকে ছিনিয়ে নেওয়া হালাল মানে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া কথাটা বুঝে আসছে আপনাদের ইহুদিদের যারা আজ বিশ্ব অর্থনীতি যারা চালায় বুঝছেন না বুঝেন নাই তাদের অর্থনীতি সম্পর্কে নীতিমালাকে অর্থ করি সবকিছু আরামায়েশের এই ভোগবিলাসের দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র ইহুদিদের জন্য কারণ না আবুল্লাহ মুখতার আল্লাহর নির্বাচিত তারা কি বান্দা আর বাকি যারা এরা এদের গোলাম কাজে কোন কর্মে যদি অর্থ আরাম আরামাইসের জিনিস অন্যদের থাকে খ্রিস্টান মুসলিম হিন্দু বৌদ্ধ বা নাস্তিক তাহলে যে কোনো উপায় সেটাকে ছিনিয়ে নেওয়া তাদের জন্য কি হালাল বুঝে আসছে কথাটা আপনাদের বুঝে আসছে কাজে এই যাদের নীতিমালা তাহলে কি আপনাকে কোনো হালালের পথ দিবে কি বলেন আপনারা সব হারামের পথ খুলে দিব আপনাদের জন্য কয় মিনিট আছে খেয়াল করেন তাহলে তাহলে এই যে পুঁজিপতির নিয়ম কি কিছু মানুষের কাছে অর্থ কুক্ষিগত থাকবে আর বাকিরা সব জৌবি কালবা কেতবা কুকুরকে খুঁড়ায় রাখো তোমার পিছু পিছু ঘুরবে বুঝছেন না বুঝেন রাজনীতিটা কুকুরের যদি ভরে খাওয়াই দেন তো সারা রাত ঘুমাবে আপনার বাড়ি পাহাড়া দেবে না খুলে রাখেন মাঝে মাঝে খাওয়ার জন্য ঘুরবে আমাও করবে ডাকবে তাহলে খানা দিবেন বুঝছেন কথা এদের নীতিমালা হলো মানুষকে অর্থনীতি থেকে দুর্বল বানিয়ে রাখো তাহলে ওর নীতি ওর জঘন্য নীতি ওর যত কিছু সব রাজনীতি আর শুধু এই পুঁজিপুঁজি অর্থনীতি না বরং এটা একটা সারা বিশ্বকে শাসন করার শোষণ করার একটা কি বিরাট হাতিয়ার ভারী হাতিয়ার এবং আপনার অজান্তে আপনার সরকার আপনার অর্থনীতিবিদদের দেমাগ ধোলাই করে এটা ওটা করে আপনার উপর থেকে আপনার সরকার বিভিন্ন কর ট্যাক্স দিয়ে আপনার থেকে চুষে নিবে আপনি টেরও পাবেন না অর্থনীতি যারা জানে না এরা এগুলি কিছুই বুঝবে না কোথায় কোন গিয়ে আমরা পড়ে আছি কোন গহ্বরে পড়ে আছি দুই নম্বর সাম্রাজ্যবাদ নীতি সমাজ যেটা হলো আপনার রাশিয়া এবং চীন কমিউনিস্টদের সবাই সমান সবাই কি সমান বড় ধনী গরিব থাকবে না সব সমান থাকবে সবার জমি সমান বাড়ি সমান এ সমান ও সমান রাশিয়া এই নীতি কায়েম করতে গিয়ে আপনারা জানেন বিশ লক্ষ মানুষের প্রাণ তারা কি করেছিল বিনষ্ট করে দিয়েছিল কারণ এটা আসতে হলে কারণ যার আচর থেকে ছিনাতে হলে নিতে হলে খুন করতে হবে টিকে নাই ধ্বংস হয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং তাদের আছেই আর তিন নম্বর নীতি হলো কি ইসলামী অর্থনীতি তিন নম্বর কি ইসলামী অর্থনীতি মুশকিল তো এখানে ইসলামী অর্থনীতি বুঝেন কয়জন আর বুঝলেই মানেন কয়জন কথাটা বুঝছেন জানি কয়জন যে ইসলামী অর্থনীতি কি আর মানি কয়জন বন্ধুগণ আমার সময় শেষে আসতেছে আপনাদেরকে বলবো আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বলি স্ত্রী রাজ্জাক তিনি জিকের মালি আপনার যা রিজিক তা দিবেন হারাল পথে দিবেন হারাম ধরতে হবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই উপার্জনের নিয়ম কি বানিয়েছেন বানিয়েছেন না বানান নাই ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওমর দেখলেন যে জুমার নামাজের পরে কিছু মানুষ বাইরে বসে জিকির আজকার কোরআন হাদিস পড়ে কয় কি করো তোমরা কয় আমরা কোরআন হাদিস পড়ি কয় তোমরা কোরআনে পাও নাই ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছুটিয়ে ছুটে ছুটে পড়ো জমিনে ছড়িয়ে পড়ো অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ রিজিক তালাশ করো এ আল্লাহ ওমর ফারুকের কাছে সবসময় একটা ছড়ি থাকতো উল্টা পাল্টা হলে যুবক মানুষ যদি দেখতেন যে মাথা নিচু করে হ্যাঁ, মুরব্বী সেজে হ্যাঁ তাকুয়া দেখায় রিয়া করে তো পিছন দিক থেকে লাগাতেন ছড়ি যুবক যুবকের মুখ নিচু হয়ে কেন উঁচু হয়ে চলবে যুবক বুঝছেন না বুঝেন নাই নাম আজ অনেকেই মনে করে বুঝি মাথা নিচু করে নাই বুঝি একটা কি তাকুয়ার পরিচয় না আপনি নর্মালি হাঁটবেন তবে আপনার চোখ তো অবশ্যই হারাম থেকে নিচু করবেন হারাম থেকে নিচু না হারাম থেকে নিচু বন্ধুগণ তাহলে এই যে তিনটা অর্থনীতির নিয়মে ইসলামিক অর্থনীতির আয় উপার্জনের চারটা পন্থা মনে রাখবেন তো এটা চার ওটা তিন ওটা পাঁচ আপনারা সব ভুল মানে দিন না মনে রাখেন কয়টা চারটা একটা হলো জিরা কৃষি কৃষি প্রধান দেশ আমার বাংলার দেশ এই কৃষিদেরকে কিভাবে কুলুতে পিড়াবে সেই নীতি আছে আমাদের উঠাবের নীতি নেই আজ এই উন্নয়নশীল দেশগুলির নীতিমালা হলো কি জানেন যারা বড় লোক এ ক্লাস আর যারা ছোট গরিব এরা তো গরিব এরা তো হুজুর হুজুর করে কিন্তু মধ্য শ্রেণী এটা কি করে হুজুর হুজুর করে মাঝে মাঝে টপ টপ করে যারা সৌদি আরবে আসছেন কষ্ট করে উপার্জন করছেন এই মধ্যবিত্তদেরকে লেবার দেওয়া হলো কি এক শ্রেণীর দেশগুলির অর্থনীতি ব্যবস্থাপনা এত সহজ না যে আপনি খালি এখান থেকে কিছু নিয়ে গিয়ে উঠে যাবেন না নিয়ম পাবে আছে আপনাকে ডাউন করার জন্য আপ করার জন্য না বুঝছেন না বুঝেন নাই তেলির মাথায় তেল ঢালে কথা বুঝেন একটা আপনার মাথায় তেল নাই ঢালবে না বরং যেটুকু আছে ওইটুকু চুষে নিবে শোষণ করে নেবে তার পন্থা আছে বাংলাদেশের মাটিতে বাংলার যে সুজলা সুফলা আমাদের যে বাংলার সেই আপনার কি বলে ওটাকে কি জমিন উর্বর জমিন এটার যদি সুস্থ ব্যবস্থাপনা করা হতো বাংলার মাটিতে থেকে বাইরে যেতে হতো না কৃষি দিয়েই এরা উঠে যেত কিন্তু আজ কিছুই খবর নাই দুই নম্বর তাহলে আপনি কৃষিকে কৃষির নিয়ম আছে এই সিস্টেম আছে এই নিয়মে আপনি আজ এখানে কতগুলি মানুষ আছেন কতগুলো হবে সে মোটামুটি তিন হাজার মানুষ যদি এক হাজার রিয়াল করে দিই তাহলে কত টাকা হলো কত বলেন না হ্যাঁ? তিন লাখ কি টাকা না রিয়াল তিন লাখ রিয়ালে কত কোটি এই খাতে যদি আমরা বাংলাদেশের একটা জায়গাতে একটা মনে করেন বিল এটা আমরা সিস্টেম করে পারিশোষণ করে আমরা ব্যবসা করব। এখান থেকে আমরা সবাই শরিক হবো তাহলে কি আমাদের উন্নয়ন হবে না হবে না হবে হবে কৃষি খেতে আমরা আজকে যদি অগ্রসর হতে পারি বাংলার মাটিতে যেখানে যা দিবেন যেভাবে হয় পৃথিবীর কোথাও এত সুজলা সুজলা সুন্দর জিনিস নেই কিন্তু সেই দেশের মানুষ আজ কৃষির নিয়ম এমন করা হয়েছে যখন চাষাবাদ করবে সবকিছুর দাম বেশি যখন বেচবে তখন নাই আবার ফকির হয়ে যাও নীতিমালাটা বুঝছেন ওই যে ফকির হতে হবে তোমাকে তুমি বা মাথা দিয়ে উঠবে কেন দুই নম্বর হলো কি সেনা শিল্প বাংলাদেশের মাটির যে বাংলা যদি রাজনীতি ভালো থাকতো তাহলে সৌদি বাংলাদেশের বুড়িগঙ্গার উপরে একশো তালা ভবন বানিয়ে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি কি করত ওই দেশের শিল্প শিল্প খুলত কিন্তু ওই যে নীতিমালা হ্যাঁ কর্মচারী আবার এই দেশের দেখেন না আরাম করে চাকরি করে বদুর পোলা কত সুন্দর বাড়ি দেশে দেখেন না দেখেন লেটেস্ট মডেলের গাড়ি চালাই চালাই না চালাই না আপনার বাংলাদেশ গরিবরা কি করতো লেটেস্ট মডেলের গাড়ি চালাতো কিন্তু নীতিতে আপনাকে দাবিয়ে রাখা হয়েছে কোন শিল্পকে যেটাই চলতেছে ওইখানে হরতাল করে এটা করে ওটা করে ওইখানে কলার গাছ ঢুকাই দিয়ে কলার গাছ ঢুকাই দিয়ে আপনাদের চামড়ার বন্ধ হয়ে যায় নাই আপনাদের দেশের চিংড়ি গলদা বাগদার বাগদারা কি বলে বাগদা চিংড়ির ব্যবসা বন্ধ করা হয় নাই কারা বন্ধ করে ওইখানে কি আপনি কি কোম্পানিতে যান না ওখানে বড় বড় নেতারা হুজুররা আছেন তাহলে শিল্পনীতির মাধ্যমে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা ডাউন হচ্ছি শিল্পনীতির মাধ্যমে আপনার আয় উপার্জন এর আল্লাহ জানতে হবে এটা একটা ইনকাম অফ সোর্স তিন নম্বর হলো কি আপনার ব্যবসা ব্যবসা বাণিজ্যর পথ আজ খুলে গেছে বহুত হালালের যেরকম হারাম যেমন খুলেছে ওখানে হারামের পাশে হারাম অবশ্যই আছে মনে রাখবেন একটা কথা আরেকটা নীতিমালা মনে রাখেন যেখানে হারাম আছে ওর পাশেই হালাল থাকবে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং পট্টা ধরতে হবে কিন্তু সব হারামকে হালাল বানিয়ে না হারামকে হালাল বানিয়ে না বরং তার হালালের পথ খোঁজ করা কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হালাল পথ আপনাকে দিয়েছেন না দেন নাই অবশ্যই দিয়েছেন তাহলে ব্যবসা বাণিজ্য আর পথ খুলে গেছে এবং এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার জীবনের পথকে আপনি আইনকামের পথ বেছে নিতে পারেন আমার সময় শেষে আসছে লাস্ট যেটা কি হেরাফ বিভিন্ন টেকনোলজি হাতের কাজ কি কি বলে ওটা আপনাকে মেহানি যেটা হাতের কাজ যেটা আজ একজন আজ আজকে আজকে একটা ফিলিপিনি তিনটা চারটা পাঁচ কাজ জেনে আসে কোম্পানিতে একই লোক তিন বেতন পাই কারণ তিনটা কাজ জানে আর আমরা শুধু হাত পানিয়ে সৌদি আরবে চলে আসলাম কথাটা কি ঠিক হয়েছে শুনে রাখেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোন শক্তি লা হ্যাঁ। কি ব্যাপার আপনার পয়েন্ট টয়েন্ট না কিছু আপনারা তো টেলিভিশন সবসময় দেখেন মাসাল্লাহ সবচেয়ে বড় শক্তি হলো ম্যান পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার কি ম্যান পাওয়ার বাংলাদেশের মানুষের যে শক্তি আছে আরে পাতলা মানুষ মাসাল্লাহ আট ঘন্টা না দশ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করে পাপি আলাতুল শহুল স্টিল বডি বিবেক বুদ্ধি আছে একটা কাজ দুই তিনবার দেখলেই পারে পারে না পারে না তাহলে এই মানুষগুলিকে যদি কাজে লাগা হতো ম্যান পাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার একে যদি প্রশিক্ষণ দিয়ে এদেরকে যদি টেকনোলজি টেকনিক কাজ কাজ শিখে এদেরকে যদি হাতের বিভিন্ন কাজ শিখে পৃথিবীতে সাপ্লাই করা হতো তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় লোক ধনী হয়ে যেত ইনশাআল্লাহ এক একজনে যা এখন টাকা পাঠান একজন ফিলিপিনের সমান পাঁচজন ছয়জন সাতজন বাংলাদেশির বেতনও হয় না কি বলেন আপনারা এটা লজ্জার কথা না কিন্তু এখানেও আমাদের রাজনীতি আমাদেরকে দাবাই রাখছে বুঝছেন কথাগুলি এগুলা বুঝবেন না বিড়ি খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে এই দল ছেড়ে ওই দল ওই দল থেকে ওই দল আসল নীতি বুঝবেন না বিড়ি খাওয়া নীতি এইটাতে কোনো কোনো কাজ হবে না বন্ধুগণ আমার সময় কিন্তু শেষে আছে আমি কিন্তু বিস্তারিত এখনো যেতে পারিনি সুনীতি গেলাই বলতেছি আপনাদের খালি ভাগ গুলাই বললাম ঠিক না কারণ এই হালাল হারামের যে আজ পথ খুলে গেছে এগুলির কত পথ কত ইয়া আজ আমাদের মনে রাখবেন ও <laughs> আমার তো সময় শেষ হয়ে গেছে আমি আর আলোচনা করতে চাচ্ছি না আমার মনে হয় আপনারা আজ পৃথিবীতে এই যে চারটা হাতের কাজ শিখেন হাতের কাজ শিখেন শিল্পগুলিতে শিল্প আগিয়ে যান ব্যবসা বাণিজ্যে আগিয়ে যান আপনারা আপনাদের কৃষি প্রধান দেশে আগিয়ে যান দেখবেন আপনাদের মতো আমাদের বাংলাদেশে যে স্বর্ণ আছে যে দেশের মাটি স্বর্ণ যে দেশের আজ মানুষগুলি কাজে লাগাতে পারলে ম্যান পাওয়ারটা কাজে লাগাতে পারলে আমার মনে হয় না আজকে কিন্তু মালয়েশিয়া আমাদের মতোই দেশ ছিল স্বাধীনতার পরে এরা কোথায় এগিয়ে গেল আমরা কোথায় চলে গেলাম শুধু আমাদের আজকে বিভিন্ন মূল জায়গাতে সমস্যা তারপরেও ওইখানে আপনি ভাববেন আপনার যোগ্যতা বলে আপনি আগামের চেষ্টা করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই যে হালাল হারামের নীতিগুলি আজকে জানলাম আমরা বিশেষ করে বন্ধুগুলো সুদ যেখানে আছে হারাম যেখানে জোয়া আছে হারাম যেখানে আপনার ঘুষ হারাম যেখানে আপনার প্রতারণা হারাম যেখানে অজ্ঞতা হারাম যেখানে মানুষের ধোকাবাজি হারাম এই ধরনের জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হালালের অনেক পথ রয়েছে দিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কোন সময় সুযোগ হয় এই যে হালাল হারামের বিস্তারিত বিষয়গুলি নীতিমালাগুলি তো জানলেন সূত্রগুলি তো জানলেন না জানলেন না এই সূত্র দিয়ে নিজে নিজে যতটুকু পারবেন আবার যেটুকু পারবেন না সেটাও আবার অঙ্ক কষে ফেল করবেন না আবার খবরদার আখেরাতের আখেরাতের অ্যাকাউন্ট নষ্ট করবেন না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে অর্থ উপার্জনে হালাল এবং হারাম আপনার লাল বাতির ব্যাপারটা সবুজ বাতি আর হলুদ বাতি আর এবার আপনার সাবধান থেকে চলে যাওয়া বাতিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর পরিশেষে এই মহাসম্মেলনে যারা আয়োজন করেছেন এই ইসলামিক সেন্টারে যারা দায়িত্বশীল তার আগে এই দেশের সরকার যারা আমাদের সুযোগ করে দিয়েছেন আর এখানে আমার চারজন অত্যন্ত সেনস্পদ চার যুবক আমার ভাই যারা আজকে আমাকে দাওয়াত দিন এসেছেন এবং আপনারা উপস্থিত আমার উপরের পর্দা আলে মা বোনেরা শিশুরা পরিজার টুকরারা আপনারা যারা আছেন আমি মনে করি যদি আমরা ইসলাম ব্যাপারটা বুঝে যৌথভাবে একটা কিছু করি তাহলে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের আজকে পরিকল্পনার অভাব আমাদের পরিচালনার অভাব ঠিক আছে আমাদের বড়রা যা করছে করছে এখানে থেকেও আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন তবে মনে রাখবেন এখানে অনেক সময় মমিতে এটা ওটা হয়েছে অনেক ধোকাবাজি সৃষ্টি হয়েছে এই জন্য যদি বিশ্বস্ত আকারে আপনার এগুলি করতে পারেন আমি মনে করি যেমন বললাম যে এখনই যদি আমরা বলি এক হাজার রিয়াল করে এক হাজার রিয়াল করে এক মাস পরে প্রতিদিন পারবো আমরা পাবো না পারবো না সম্ভব কিনা কথার কথা তাহলে এইভাবে যদি আমরা আমরা এইভাবে যদি আমরা আগাতে চাই তাহলে আমার মনে হয় কঠিন কিছুই না ইসলামী অর্থনীতি অত্যন্ত সহজ অত্যন্ত মানে এর মধ্যে খুব সহজে এবং আল্লাহর মদত আসবে বরকত আসবে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে ইসলামী অর্থনীতি বুঝে আমাদের পুঁজিপতি অর্থনীত অর্থনীতি এবং সমাজপতি অর্থনীতি থেকে আমাদেরকে মুক্ত করার তভিক দান করেন আল্লাহ আমাদেরকে সবাকে হারাম থেকে মুক্ত করে হালাল ভক্ষণ করে ভারত কবুল করার সুযোগ করে দেন আমাদের সবাইকে হালা আয়ো হালাল ব্যয় হালাল এই গ্রুপের অন্তর্ভুক্ত করে দেন آمين أقول قولي هذا أستغفر الله ولكم الشيخ مسلم أستغفر وصلى الله على محمد وعلى آله وسلم شكرا ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি السلام عليكم